বন্ধুত্ব করার জন্য চেষ্টা না করে তাদের প্রতি অন্তরে যেন কোনো ভালোবাসা পোষণ না করে এরপর যে বিষয়টি বলা হয়েছে যে যারা আজ তোমাদের দুশ্মন আল্লাহ চাইলে তিনি তাদেরকে তোমাদের বন্ধুতে পরিণত করে দেবেন অর্থাৎ তাদেরকে তিনি ইমানের নসিব দান করবেন তারা তোমাদের মতোই ইমান এনে তোমাদের সঙ্গী হয়ে যাবে আর যেটা আল্লাহ মক্কা বিজয়ের মাধ্যমে করেছিলেন এই বিষয়গুলো আলোচনার পর যে বিষয়টি এখানে পেশ করা হচ্ছে আজকে আট নাম্বার আয়াতে সেখানে আল্লাহ সুবাহ এর সৎ ফরমান যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি আল্লাহর দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের গড় বাড়ি থেকেও বের করে দেয়নি সেই সকল লোকদের সাথে ভালো ব্যবহার করতে ও সুবিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না নিশ্চয়ই আল্লাহ সুবিচার কারিগণকে পছন্দ করেন এখানে আল্লাহ সুবাহ এমন একটা বিধান প্রদান করেছেন আমরা যদি দেখি যে পূর্বে আল্লাহর দুশ্মন মুমিনদের দুশ্মনদের ব্যাপারে এমন কঠোর বিধান পেশ করা হয়েছে এই কঠোর বিধানের মধ্যে সাত নাম্বার আয়াতে একটু ভিন্ন একটু সহজতা দেখা যায় সেটা হলো আজকে যারা তোমাদের দুশ্মন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে হেদায়াত দান করবেন ইমান এনে তারা তোমাদের বন্ধ হয়ে যাবে এটা আল্লাহ করতে পারেন এবং তিনি এটা করতে সক্ষম এরপর এখানে বলছেন যে যারা কাফেরদের মধ্য থেকে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আল্লাহর দিনের ব্যাপারে এবং তোমাদের গড় বাড়ি থেকেও বের করে দেয়নি এমন কাফেরদের কথা বলা হয়েছে যারা নিজেরা কুফরি করে কিন্তু মুসলমানদের বিপক্ষে তাদের কোনো অবস্থান নাই তাদের কোনো তৎপরতা নাই মুসলমানদের বিপক্ষে আল্লাহ দিনের ব্যাপারে আল্লাহ দিনকে কেন্দ্র করে তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং মুসলমানদের যে গড়বাড়ি থেকে যে কুফাররা বের করে দিচ্ছে তাদের সহযোগিতায় তারা এগিয়ে যায়নি এই কর্মে তারা অংশগ্রহণ করেনি আল্লাহ বলছেন এই ধরনের কাফের যারা রয়েছে তাদের সাথে উত্তম ব্যবহার করা এবং সুবিচার করার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি অর্থাৎ এই ধরনের কাফেরদের সাথে তোমরা ভালো ব্যবহার করতে পারো এবং তাদের প্রতি সুবিচারও করো নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে পছন্দ করেন এখানে ওই সাধারণ জনগণের কথা মূলত এখানে পেশ করা হয়েছে যারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে না হয়তো পূর্বপুরুষের আমল থেকে যেটাকে সঠিক মনে করেছে বাপদাদার আমল থেকে পেয়েছে ওটাকে সঠিক মনে করে চলছে কিন্তু তাদের এই বিচার করার মতো যোগ্যতা নাই আর তাদের সামনে যখন আল্লাহ দিনের দাওয়াত পেশ করা হয় তখন আল্লাহর দিনের বিরোধিতাও তারা করে না এমনকি যারা আল্লাহর দিনের ব্যাপারে ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তাদেরও দলভুক্ত হয় না এরা কাপের দিন গ্রহণ করেনি এরা দিন মানে না কিন্তু যারা আল্লাহ দিনের বিরোধিতা করে আর আল্লাহ দিন মানার কারণেই শুধুমাত্র ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর দিন মানার কারণেই শুধুমাত্র তাদেরকে গড় বাড়ি থেকে বের করে দেয় ওই কাফেরদের সাথে তারা শরিক হয় না তাদের দল ভারী করে না তাদের সাথে মিলেমিশে এই যুদ্ধ এবং গড় বাড়ি থেকে বের করার কাজে অংশগ্রহণ করে না এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ বলছেন এইসব লোকদের সাথে যদি তোমরা ভালো ব্যবহার করো সদাচরণ করো এবং তাদের প্রতি যদি তোমরা সুবিচার করো তাহলে আল্লাহ এটা নিষেধ করেন না ওটা তোমরা এটা করতে পারো এই সব লোকদের সাথে ভালো ব্যবহার করতে পারো এবং তাদের সাথে সুবিচারও করতে পারো সুবিচারের ব্যাপারটা ইমানদারদের একটা বৈশিষ্ট্য তারা শুধুমাত্র নিজেদের মধ্যেই না এমন কি নিজেদের দুশ্মনদের বেলায়ও তারা সুবিচার করবে সেখানেও তারা জুলুম করবে না কাফের মুশ্রিকদের সাথেও আচরণ করার ক্ষেত্রে তারা জুলুম করবে না সেখানে তারা সুবিচার করবে যদি কেউ এখানে সহানুভূতি পাওয়ার হয় সে পাবে কিন্তু এটা এমন কখনো করা যাবে না যে কাফেরদের প্রতি এমন সহানুভূতি দেখানো যাবে না যেই সহানুভূতির কারণে ইসলামের অমর্যাদা হয় আর কাফেররা এখানে উপকৃত হয় ইসলামের বিরুদ্ধাচরণের সুযোগ পায় এমন কোন ধরনের সদাচরণ করা যাবে না কিন্তু এখানে একান্তই ওই সব লোকদের কথা বলা হয়েছে যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি কলাম ইউকুম মিং দিয়ারিকুম এবং যারা তোমাদের গড় বাড়িতে কেউ তোমাদেরকে বের করে দেয়নি এটা ওই সকল লোক যারা এই কর্মে অংশগ্রহণ করেনি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম সহ মক্কার যারা মুসলিম হয়েছিলেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সাথীগণ তাদেরকে মক্কায় যে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে নিপীড়ন চালানো হয়েছে এক পর্যায়ে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এরপর তারা হিজরত করে মক্কা থেকে চলে আসার পরেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করে করা হয়েছে এই কাজগুলো যারা করেছে এদের সাথে কোনো ধরনের সদাচরণ করা যাবে না কোন প্রকারের সহানুভূতি দেখানো যাবে না তাদের প্রতি অন্তরে কোন প্রকারের ভালোবাসা পোষণ করা যাবে না প্রথম যে নিষিদ্ধ করা হয়েছিল কাজ ছিল সার্বজনীন সকল কাফের মুশ্রিকের ব্যাপারে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছিলেন যেই কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের কোনো প্রকারের ভালোবাসা সম্পর্ক থাকবে না এমনকি অন্তরেও তাদের প্রতি ভালোবাসা পোষণ করা যাবে না যদিও সে নিজের আপন জন হয় নিজের পরিবারের লোকও যদি হয় এত ঘনিষ্ঠ অনুযোগী হয় যার প্রতি ভালোবাসা স্বাভাবিক সেই ভালোবাসার সম্পর্কটার ব্যাপারটা এখানে স্পষ্ট করা হয়েছিল যে যারা দিনের ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে তারা বিরোধিতা করে তাদের গড় বাড়ি থেকে বের করে দেয় ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এদের প্রতি কোনো প্রকারের ভালোবাসা অন্তরে গোপন রাখা যাবে না এই নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে এই নির্দেশনাটা কিন্তু সার্বজনীন কিন্তু এখানে কিছু বিষয়কে খাস করা হয়েছে আমরা যেমন দেখি আবু বকর রাজি আল্লাহ আনহুর মেয়ে হজরতে আসমান রাজু আল্লাহ তালানহা উনার মা কাবিলা হুদাই বিয়ার সন্ধির পর মক্কা থেকে ওনার মেয়ের কাছে এসেছিলেন এবং কিছু হাদিয়া মেয়ের জন্য নিয়ে এসেছিলেন বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে এসেছিলেন হজরতে আত্মা রবি আল্লাহ তালানহা মার এই উপহার সামগ্রী গ্রহণ না করে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে গিয়েছেন গিয়ে বলেছেন আমার মুশ্রিকা মা কাবিলা আমার কাছে এসেছেন এবং আমার জন্য কিছু উপটোকন নিয়ে এসেছেন উনি তো এখন মুশ্রিক মুশ্রিকদের সাথে কোন প্রকারের অন্তরে ভালোবাসা রাখতে তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন এখন আমি কি করব রাসুল্লাহ সাল্লু আলহাম তখন বললেন যে সে তোমার মা মা হিসেবে তার সাথে তুমি সদ আচরণ করো এই কাবিলা তাকে আবু বকর রবি আল্লাহু আনহু হিজরতের আগেই তাকে বিচ্ছেদ করে দিয়েছিলেন আসমার মা কাবিলাকে আবু আবু বকর রাজি আল্লাহানহু পূর্বেই ছেড়ে দিয়েছিলেন হিজরতের আগে ইসলাম গ্রহণ না করার কারণে আর হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহান মা উম্মে রুমান তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বলেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন কিন্তু আসমার মা যেহেতু মুশ্রিকা ছিলেন আসমা তার উপটোকন গ্রহণ না করে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে গিয়েছেন এখানে আল্লাহ কিছু ক্ষেত্রে অবকাশ এটা দিয়েছেন যারা এই দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি মুসলমানদেরকে গড়বাড়ি কেউ বের করে দেয়নি এই সকল কাফেরদের সাথে সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না অর্থাৎ এটা বৈধ করে দেন তাদের সাথে সদাচরণ করা যাবে ভালো ব্যবহার করা যাবে এবং তাদের সাথে সুবিচার করা হবে তাদের প্রতিও জুলুম করা হবে না কারণ এরা ইসলামের বিরোধিতা করে না মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না মুসলমানদের গড় বাড়ি থেকেও তারা বের করে দেয় না আল্লাহ চাইলে তো এরা এরাও করতে পারত এরাও যদি করত তাহলে কাফেরদের শক্তি অনেক বেড়ে যেত এরা কাফের হওয়া সত্ত্বেও ওই সকল কাফেরদের সাথে তারা অংশ গ্রহণ করে না যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের গড় বাড়ি থেকে বের করে দেয় মুসলমানদের উপর জুলুম করে তাদের সাথে তারা অংশ গ্রহণ করে না এই জন্য এই সকল সাধারণ কাফের মসজিদদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেননি তাদের সাথে ভালো ব্যবহার করা যাবে এবং তাদের সাথে সুবিচারের বিষয়টা এটা সার্বজনীন শুধু তাদের সাথেই নয় যুদ্ধের ময়দানেও শত্রুর সাথেও সুবিচার করা সেখানেও তার প্রতি কোন জুলুম না করা এমনকি জন্তু জানোয়ারের সাথেও কিন্তু সুবিচার করা এটা আল্লাহর নির্দেশ তার সাধ্যের বাইরে কোনো পূজা চাপিয়ে দেওয়া যাবে না কারো একটা পশু আছে তাকে যে কাজের জন্য নিয়োজিত করা হয়েছে তার বোঝাটা কাজটা যেন হালকা করেন আদায় করা হয় তার সাধ্যের বাইরে যেন চাপিয়ে দেওয়া না হয় তার বিশ্রামের প্রতি খেয়াল রাখতে হবে তার খাবার পানাহারের দিকে খেয়াল রাখতে হবে তার প্রয়োজন মাফিক তার চাহিদা মতো তার পানাহারের ব্যবস্থা করা বিশ্রামের ব্যবস্থা করা এবং তার কাছ থেকে হালকা কাজ আদায় করা সাধ্যের বাইরে কোনো কাজ তার কাছ থেকে আদায় না করা একটা পশুর প্রতিও এই ধরনের সুবিচার করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এইভাবেই আল্লাহর দুশ্মনদের সাথেও সুবিচার করা যাবে আর এখানে ওই লোকদের কথা বলা হয়েছে যে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না মুসলমানদের কোনো ক্ষতি সাধন করে না তাদের গড় বাড়ি থেকে বের করে দেয় না তাদের প্রতি কোনো জুলুম করে না এদের সাথে সুবিচার করা এটাকে আল্লাহ নিষেধ করেন না এই সব লোকদের সাথে সুবিচার করা যাবে ইন্নাল্লাহিবুল নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন যারা সুবিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এখন যদি আমরা একটা বিষয়ে চিন্তা করি যদি ওই সকল কাফেরদের সাথেও আমরা সুবিচার করতে পারি যারা আমাদের বিপক্ষে অবস্থান নেয়নি তাহলে আমরা নিজেদের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করব এই ব্যাপারটা কি আমাদের এত গুরুত্ব দেওয়ান উচিত নয় যে এখানে যেন কোনো প্রকারের জুলুম না হয় আল্লাহ সুবাহ এই সুবিচারকারীদেরকে ভালোবাসেন এখানে মুকসিতিন বলা হয়েছে এটা হলো এমন একটা মানদণ্ড যে দাড়ি পাল্লা দিয়ে আমরা ওজন করি মাঝখানে একটা দণ্ড আছে যেটা হলো মাপকাঠি এটার উপর ভিত্তি করেই উভয় দ্বীপটা সমান করার জন্য একেবারে যখন উভয় দিকটা সমান হয় দাড়ি পাল্লার তখন এটা হলো সুবিচার কোন একদিকে একটু ঝুঁকে গেলে এটা সুবিচার থাকলো না ইমানদারগণ তাদের পরস্পরের মধ্যে এইভাবে সুবিচার করবেন যদি এখানে এই সুবিচার থেকে তারা বিচ্যুত হন তাহলে তার জালিম হয়ে যাবেন এটা জুলুম হবে একজনের হক যতটুকু তাকে একটু বেশি দেওয়াটাও জুলুম আর হক কম দেওয়াটাও জুলুম মানে একজনকে বেশি দিলে আরেকজন কম পাবে দাড়ি পাল্লার এই দিকটা যদি একটু বাড়ি হয় অপর দিকটা একটু হালকা হবেই এই কারণে মুমিনদের পরস্পরের মধ্যে সেই সুবিচার করাটা এটা অপরিহার্য মুমিনদেরকে এটা করতে হবে এই সুবিচারকারীদেরকে আল্লাহ ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসার বিপরীতটা কি আল্লাহর শত্রুতা আল্লাহর গিনা বিদ্বেষ যদি কেউ সুবিচার না করে আল্লাহ তাকে গিনা করেন তার প্রতি অসন্তুষ্ট হন রাগান্বিত হন এখানে এই বিষয়টা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমি যে বিষয়টি আরো পরিষ্কার করতে চাই যে মানুষ মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে নয় কিন্তু এরপরও যেই বিষয়টাতে মানুষকে অত্যধিক সচেতন থাকা দরকার যে তার দ্বারা যেন কোনো মানুষ জুলুমের শিকার না হয় মানুষ যদি আল্লাহর কাছে না ফরমানি করে তবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু মানুষের প্রতি যদি জুলুম করা হয় তার অধিকার হরণ করা হয় তার হক নষ্ট করা হয় তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে এটা সবচেয়ে বড় বিপজ্জনক আল্লাহর অবাধ্য কেউ যদি হয় আবার যখন ফিরে আসে তো অবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করেন না এটা আল্লাহর নাফরমানির চেয়ে এটা সবচেয়ে বেশি ভয়াবহ যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে কমা পাওয়া না যায় সেই ব্যক্তি যদি কমা না করে ততক্ষণ পর্যন্ত এটা বিপজ্জনক হাসরের ময়দানে এই কারণে জাহান নামে যাওয়া লাগতে পারে কারণ সে তার এখন যে হকটা ছাড়ল না হাসরের ময়দানে তার এই হকটা দিয়ে দিতে হবে নিজের আমল নামা যদি এই পরিমাণের হয় যে আমি কোনো প্রকারে জান্নাতে যাওয়ার মতো অবস্থা হয়েছে এখন যদি এখান থেকে আমি তাকে দিয়ে দেই এখন জাহান নামে যাওয়া ছাড়ার কোন উপায় থাকবে না এটা কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক এই জন্য এখানে কোন মানবীয় দুর্বলতার বশবর্তী হয়ে কোন যুগ প্রবণতার মধ্যে পতিত হয়ে জুলুম করলে এটা সবচেয়ে বড় বিপদ নিজেকে জাহান নামে নেওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে এই জন্য মুমিনদের মধ্যে সে ইনসাফ প্রতিষ্ঠা করা যদি হক দ্বারের মধ্যে সকলে সমান হকদার হয় এই সকলকে সমানভাবে তার হক প্রদান করতে হবে কাউকে হয়তো আমার একটু ভালো লাগে বেশি একটু কম ভালো লাগে এটা ভিন্ন জিনিস এটা থাকতে পারে এটা মানুষের মানবীয় দুর্বলতা এটা হতে পারে কিন্তু হক প্রদানের ব্যাপারে এখানে বিন্দু মাত্র বেশ কম করা যাবে না একজনকে আমার ভালো লাগে এই জন্য একটু বেশি দিলাম একজনকে ভালো লাগে না এই জন্য কম দিলাম এটা জুলুম এটা ইনসাফ হলো না মনের মধ্যে এটা থাকতে পারে কারো প্রতি ভালোবাসা একটু বেশি কারো প্রতি একটু কম এটা থাকতে পারে এটা মানুষের নিয়ন্ত্রণেরও বাইরে মানুষ এক একজন এক এক রকম বৈশিষ্ট্যের অধিকারী হয় এক একজন তার আলাদা বৈশিষ্ট্যের কারণে সে একজনের মন জয় করে নিতে পারে আরেকজন তার এই বৈশিষ্ট্য না থাকার কারণে তার কাছে এত পছন্দনীয় নাও হতে পারে এটা মানুষের এটা একটা তার নিয়ন্ত্রণের বাইরে তার একটা বৈশিষ্ট্য কিন্তু হক দেওয়ার ব্যাপারে এখানে ভালো লাগা না লাগার কোনো প্রশ্ন নেই যদি হক পাওয়ার ক্ষেত্রে সকলে সমান অধিকারী হয় তাহলে সেখানে আমার যাকে ভালো লাগে আমি যেই পরিমাণে দেব যাকে ভালো লাগে না তাকেও সেই পরিমাণে দিতে হবে এখানে বেশ কম করা যাবে না বেশ কম করলে এটা জুলুম হয়ে যাবে আমি কথাগুলো বলছি প্রত্যেকেই বাস্তব জীবনে এটা উপলব্ধি করবেন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে এই ধরনের দুই চারজন লোকেরও দায়িত্ব পালন করেন কেউ না হয়তো একটা পরিবারের নিজের স্ত্রী সন্তানদের দায়িত্ব অন্তত পালন করেন সকল ক্ষেত্রে অনেক পিতামাতা জুলুম করেন তার সন্তান আছে পাঁচটা এর মধ্যে একটা সন্তানকে হয়তো তার বেশি ভালো লাগে এটা হতে পারে তখন এই ভালো সন্তানের প্রতি তার অতি স্নেহ থাকার কারণে অন্য সন্তানগুলোকে সে বঞ্চিত করে ওই সন্তানটাকে বেশি আদর্শ হাত করেই তাকে অনেক কিছু বেশি দেয় এমনকি অনেক ক্ষেত্রে সম্পদের একটা অংশ ওই সন্তানের জন্য আলাদা লিখে দিয়ে যায় যেই পিতা বা মাতা এমনটি করে তারা জাহান নামি এই জুলুমের কারণে তারা জাহান নামি হবে নিজের সন্তানের মধ্যে ইনসাফ করতে না পারার কারণে তারা জাহান নামি হবে নিজের সন্তানের মধ্যেও ইনসাফ করতে হবে আর সন্তান আমার কারো হয়তো আমি বেশি স্নেহ করি কার প্রতি স্নেহ কম থাকতে পারে এটা মানবীয় দুর্বলতা এটা মানবিক একটা অবস্থা কিন্তু সন্তান হিসেবে পিতার কাছে সকলের হক সমান এখানে বেশ কম নাই অনুরূপ ভাবে যারাই যে কোনো পর্যায়ে যে পর্যায়ে দায়িত্ব পালন করেন তার অধীনে যারাই আছে তারা সকলেই তার কাছে এমনই সমান এখানে যদি উনিশ বিশ করে তাহলে সে জালিম হয়ে যাবে এটা বড় বিপজ্জনক হজরতে আবু জরগেফারি রাজি আল্লাহ তালানহুকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন তুমি দুইজন লোকের দায়িত্ব গ্রহণ করবে না এটা কেন বলেছিলেন তিনি ছিলেন একটু দুর্বল চিত্তের মানুষ তিনি বলেছেন তোমার মধ্যে দুর্বলতা আছে আমি আশঙ্কা করি এই দুইজন মানুষের মধ্যে তুমি ইনসাফ করতে পারবে না একজন হয়তো খুবই বাকপটু সে তার কষ্টের কথাটা বাড়াইয়া অনেক সময় বলতে পারে সে তার চাহিদা তোমার কাছে জোরালোভাবে পেশ করতে পারে আরেকজন আছে লাজুক প্রকৃতির সে কষ্ট করে কিন্তু কষ্টটা ফুটিয়ে তুলে না বুঝতে দেয় না সে কষ্ট করে কিন্তু দাবি করে না তার প্রয়োজন আছে কিন্তু সেই প্রয়োজনটাও সে গোপন ডাকে তার মধ্যে রয়েছে ভদ্রতা তার মধ্যে আছে সহনশীলতা তার মধ্যে আছে সবর এখন এমন এই দুই ব্যক্তির দায়িত্বশীল যদি এমন দুর্বল হয় যে তার কাছে দাবি করে জুরালুভাবে তার দাবিটা পেশ করে আর সে আর তার দাবিকে উপেক্ষা করতে পারে না তাকে দিয়ে দেয় আর যে চাইল না তাকে বঞ্চিত করে সে জালিম এই ধরনের দুর্বল চিত্তের অধিকারী মানুষ যেন কোন এই প্রকারের দায়িত্ব না নেয় এই কথাটা এই হাদিসে বলা হয়েছে এটার অর্থ সব সকলকে বোঝানো হয়নি তোমরা কেউ দায়িত্ব নিবে না তাহলে দায়িত্ব নিবে কে দায়িত্ব নেওয়ার জন্য তো আসমান থেকে ফিরে আসবেন না দায়িত্ব নেওয়ার জন্য মানুষকেই নিতে হবে তার মধ্যে ব্যক্তিগত দুর্বলতা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম দেখেছিলেন বলে তাকে এটা বলেছেন যে তিনি এটা পারবেন না এই জন্য দায়িত্বশীল দায়িত্বশীলদেরকে সবসময় দৃঢ় পথের অধিকারী হওয়া দরকার বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগ করে তাকে বাধ্য করা হবে কোনো দিকে জুলুম করার কিন্তু সেই সময় তাকে জুলুম করতে পারবে না সে জুলুম থেকে বিরত থাকবে মানুষের সমাজ যে মানুষ বিভিন্ন প্রকৃতির হয় বিভিন্ন বৈশিষ্ট্যের হয় এটা প্রেক্ষিগুলি আমরা দেখি বিভিন্ন জন তার অনেক সমস্যাগুলো এমন ভাবে গুছাইয়া তুলে ধরে মনে হয় যে এখন তাকে না দিলেই আর নয় যদি দেওয়ার মতো কোন সুযোগ তাকে এখনই তাকে দেওয়া দরকার অথচ সে তার সমস্যাগুলো এমন ভাবে ফুটিয়ে তুলেছে এটা আসলে পাওয়ার জন্য তুলেছে কিন্তু এটা না দিলেও তাকে চলে বরঞ্চ এর তার চেয়েও কষ্টে আছে অন্যজন তার চেয়ে আরো বেশি সমস্যা আছে আরেকজন কিন্তু সে এইভাবে কথা বলতে পারে না হয়তো তার মধ্যে এই ধরনের কিছু সীমাবদ্ধতা আছে লাজুকতা আছে সে হয়তো বুঝে যে আমি যদি এখন চাই দায়িত্বশীল দিতে না পারলে কষ্ট পাবেন তার মধ্যে ভিন্ন আরো চিন্তা ধারণা থাকতে পারে এই জন্য সে নিজে নিয়ে একাই কষ্ট করে যায় কিন্তু বলে না এই মানুষও আছে এই সমাজের মধ্যেই আমাদের মধ্যে এই বিভিন্ন প্রকৃতির লোকজন আছে কিন্তু দায়িত্বশীল তার কাজটা কি তিনি সুবিচার করবেন তার সকল সাথীদের সমস্যাগুলো তিনি জানবেন তাদের প্রয়োজনগুলো উপলব্ধি করবেন সকলের অবস্থা নিজের কাছে পরিষ্কার থাকবে আর সেই অবস্থার আলোকে তিনি যার হক দেওয়ার মতো যখন সামর্থ্য যতটুকু হয় সেইভাবে দিবেন দাবির প্রেক্ষিত নয় কেউ জুরালো ভাবে তার সমস্যা তুলে ধরলো আর তাকে দিলাম এটা জুলুম এটা করা যাবে না এখানে যে দাবি করে না তার বিষয়টা আগে গুরুত্ব দেওয়া দরকার তার বিষয়টা আগে বেশি খুশ করা দরকার এখানে সুবিচার এটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ এই সুবিচারকারীদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পেতে হলে সুবিচার করতে হবে আরো সরি কিছু বিষয় এখানে দেখেন যে আমরা যেহেতু জামাতবদ্ধ জীবন যাপন করি এই জন্য এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আসতে চাচ্ছি সেটা হল আমাদের কোন সাথী যে কেউ মনে করেন একজন আরেকজনের বিরুদ্ধে একটা অভিযোগ দিল দায়িত্বশীলের তিনি যদি দায়িত্বশীল হন আর সঠিক মানে তার যদি ইমান এবং পাতুয়া থাকে আর কোরআন সুন্নার এলিম যদি তার থাকে না হলে তো আর বলারই কিছু নাই তিনি দায়িত্বই পালন করতেছেন অন্যায়ভাবে অবৈধভাবে এমন অযোগ্য লোক দায়িত্বের মধ্যে আসাটাই উচিত নয় সে তার মধ্যে যদি ইমান তাকুয়া এবং এলিম থাকে তার কাজটা কি কেউ যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে তিনি মনোযোগ দিয়ে শুনবেন তার কাজটা হলো মনোযোগ দিয়ে শোনান কিন্তু তিনি বিন্দু মাত্র বিশ্বাস করবেন না তার অভিযোগ শোনা মাত্রই যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার প্রতি কু ধারণা পোষণ করবেন না যদি করেন তিনি সবচেয়ে বড় জালেম তিনি সুবিচার করতে পারেন না তিনি সবচেয়ে বড় জালেম তিনি সুবিচার তার দ্বারা সম্ভবই নয় দায়িত্ব পালন করা তো তার মতো এই ধরনের জাহিল লোকের পক্ষে কখনো উচিত নয় তিনি মনোযোগ দিয়ে শুনবেন শোনার পর অভিযুক্ত ব্যক্তিকে তিনি ডাকবেন বা তার কাছে হাজির হবেন সেই অভিযুক্ত ব্যক্তির কাছে এই অভিযোগের ব্যাপারে তিনি জানবেন যদি দেখা যায় সেই অভিযুক্ত ব্যক্তি এটা স্বীকার করে নেন অভিযোগটা স্বীকার করে নেন তাহলে বিষয়টা তো সহজ ফায়সালার বিষয় যেহেতু তিনি স্বীকার করে নিয়েছেন তখন স্বীকার করে নেওয়ার কারণে বিষয়টা যদি এমন হয় যে আল্লাহর সাথে সম্পর্কিত যদি হয় তাহলে তিনি তখন তার ভুল পথ থেকে ফিরে যাবেন আল্লাহর কাছে তবা করবেন এবং এই ভুল থেকে তিনি মুক্ত হয়ে যাবেন আর যদি কোনো হুদুদ বা তাজিরের কোনো বিষয় হয় সেখানেও এই দায়িত্বশীল তখন তিনি সে অনুযায়ী সরিয়া অনুযায়ী ওনার জন্য যে ফায়সালা হয় সেই ফায়সালা করবেন কিন্তু যদি অভিযুক্ত ব্যক্তি এই অভিযোগ অস্বীকার করেন সেই ক্ষেত্রে করণীয়টা কি তখন অভিযোগকারী ব্যক্তি সেই ব্যক্তিকে তখন তিরস্কার করা যাবে না বরং ওই অভিযোগকারীকে তখন বলা হবে তোমার প্রমাণ নিয়ে আসো সাক্ষী নিয়ে আসো তোমার অভিযোগের পক্ষে ইসলামের বিচারের মৌলিক নীতিমালা এটি আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারাত যে ব্যক্তি কোনো অভিযোগ পেশ করবে দাবি করবে তার জন্য দায়িত্ব হল সে প্রমাণ নিয়ে আসবে সে প্রমাণ পেশ করবে আর অভিযুক্ত ব্যক্তি তার জন্য এতটুকুই যথেষ্ট সে আল্লাহ নামে কসম করবে আল্লাহর নামে কসম করে এই অভিযোগ থেকে সে মুক্তি পাবে এখন সে অভিযোগকারী ব্যক্তির কাছে তিনি দলিল প্রমাণ চাইবেন যদি সে দলিল প্রমাণ নিয়ে আসতে পারে দলিল প্রমাণের ভিত্তিতে যখন অভিযুক্তা প্রমাণিত হয়ে যাবে তখন সেই অভিযুক্ত ব্যক্তির যে শাস্তি হয় শরীয়ত অনুযায়ী সেই শাস্তিটাই প্রদান করবেন কিন্তু যদি অভিযোগকারী ব্যক্তি অভিযোগকারী ব্যক্তি যদি তার প্রমাণ নিয়ে আসতে না পারে তাহলে সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কসম করে তার নির্দোষতার প্রমাণ দেবে আর অভিযোগকারী ব্যক্তিকে অভিযোগকারী ব্যক্তিকে তখন মূল অভিযুক্ত করা হবে এটা যদি এমন হয় অভিযোগকারী যদি তার ধারণার বশবর্তী হয়ে এমনটি করে থাকে তাহলে দায়িত্বশীল তাকে সতর্ক করে দেবেন আর এটা যদি এমন পর্যায়ের হয় আরো শাস্তির ব্যাপারটা যদি হয় সেখানে তাকে শাস্তি দেবেন যেমন কেউ কোন ব্যক্তির প্রতি বেবিচারের অভিযোগ আনল কিন্তু প্রত্যক্ষদর্শী ইমানদার চারজন সাক্ষী আনতে পারল না তখন ওই অভিযোগকারী ব্যক্তিকে আশিটা বেত্রাঘাত করতে হবে এবং ভবিষ্যতে তার কোন অভিযোগ আর গ্রহণ করা হবে না যখন অভিযোগকারী ব্যক্তি এই ধরনের হোক অথবা সাধারণ অভিযোগী হোক সে যখন প্রমাণ দিতে পারবে না তখন পুরা জামাতের মধ্যে তার ব্যাপারে ডিক্লারেশন দিয়ে দিতে হবে সকল জানবে এ মিথ্যাবাদী এর কথা কেউ যেন না শুনে কখনো কেউ বিশ্বাস না করে এই জামার মধ্যে সে থাকবে সব সময় মিথ্যাবাদী হিসাবে থাকবে কারণ এই ধরনের লোক যারা এই জামার মধ্যে থাকবে ভবিষ্যতে নির্দোষ কোনো ব্যক্তিকে অভিযোগ দিয়ে অভিযুক্ত করে অপমানিত করতে পারত সেই লোকগুলো তখন সোজা হয়ে যাবে কেউ আর নিরপরাধ মানুষকে অভিযোগ দিয়ে অপমানিত করা সাহস করবে না এটা হলো দায়িত্বশীলের কাজ কিন্তু তিনি যদি দেখেন সে অভিযোগ মিথ্যা অভিযোগ দিয়েছে তার কাছে প্রমাণিত হলো কিন্তু তার সাথে তার ভালো সম্পর্ক তিনি গোপন রেখে দিলেন দেখলেন তদন্ত করে অভিযোগটা মিথ্যা তখন তিনি অভিযোগকারীকে আর কিচ্ছু বললেন না অভিযোগকারীর সাথে তার ভালো সম্পর্ক কিছু আর বললেন না তখন একটা মিথ্যাবাদী এখানে ভালো মানের মর্যাদার সাথে এখানে থাকার সুযোগ পেল যেই কারণে জামাতবদ্ধ জীবনের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা আছে এবং তিনি করলেন এটা সরম জুলুম করলেন তার ব্যক্তিগত সেই মুহের কারণে এই সব খারাপ স্বভাব যে সকল দায়িত্বশীলদের মধ্যে আছে এরা দায়িত্ব পালনের অনুপযুক্ত এরা অযোগ্য কোন জামার যদি এই ধরনের অনুপযুক্ত অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হয় তাহলে জামা সঠিক পথের উপর টিকে থাকতে পারে না এখানে আল্লাহ সুবাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন যদি আমরা সাধারণ ওই কাফেরদের সাথেও সুবিচার করতে পারি আমাদের নিজেদের মধ্যে মুমিনদের মধ্যে সুবিচার করা এটা তো আরো বেশি প্রয়োজন এরপর দেখেন إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تضلوهم ومن يتضلهم فأولئك هم الظالمون আল্লাহ তো সদাচরণ করতে এবং সুবিচার করতে নিষেধ করেছেন ওইসব লোকদের প্রতি যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তোমাদের গড় বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছে এবং তোমাদের গড় বাড়ি থেকে বের করার ব্যাপারে তারা প্রকাশ্যভাবে সাহায্য করেছে তাদের সাথেই আল্লাহ সদাচরণ করতে নিষেধ করেছেন আর যারা এদের সাথে সদাচরণ করে তারা জালিম দুটি আয়াতের মধ্যে কিন্তু কত ভারসাম্য আনা হয়েছে দেখেন যারা কার সাথে সদাচরণ করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধ করছে মুসলমানদের গোড় বাড়ি থেকে বের করে দিয়েছে অথবা বের করে দেওয়ার ব্যাপারে তারা সাহায্য করেছে এদের সাথে সদাচরণ করতে ভালো ব্যবহার করতে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এই সব লোকদের সাথে যারা ভালো ব্যবহার করবে তারা হলো জালেম সুবিচারের বিপরীতটাই হলো কিন্তু জালিম জুলুম এখানে আল্লাহ সুবাহ প্রথম একেবারে সার্বজনীনভাবেই নিষেধ করে দিয়েছেন যারা এক আল্লাহর প্রতি ইমান আনে না তাদের সাথে মুমিনদের কোন প্রকারের সম্পর্ক নাই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া এবং তাদের সাথে শত্রুতা এবং বিদ্বেষের ঘোষণা দেওয়া এটা আল্লাহর নির্দেশ মাঝখানে একটু সহজতা দিলেন যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না তাদের গড় বাড়ি থেকে বের করে দেয় না অর্থাৎ মুসলমানদের বিরোধিতার কাজে তারাও কোনো অংশগ্রহণ করে না এরা সাধারণ কাফের এদের সাথে ভালো ব্যবহার করা এবং সুবিচার করার জন্য আল্লাহ এখানে সুযোগ দিয়েছেন কিন্তু এই সুবিচার করা এবং ভালোবাসা তাদের প্রতি উত্তম ব্যবহার করা এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওইসব লোকদের প্রতি যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দিনের ব্যাপারে এটা ব্যক্তিগত বিষয় নয় যুদ্ধটা কিন্তু ব্যক্তিগত কোনো বিষয়কে নিয়ে দুনিয়াবি কোনো বিষয়কে নিয়ে যুদ্ধ নয় বলা হয়েছে দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে যে তারা একটা বাতিল দিন মেনে চলে আর তোমরা মানছ আল্লাহর দিন সেই তোমরা আল্লাহর দিন মানছ শুধু এই কারণেই তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে কারণটা হল যদি আল্লাহর দেওয়া দিন মানব সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের পূর্বপুরুষের আমল থেকে প্রতিষ্ঠিত সেই বাতিল দিন সমূহ এগুলোর যার অস্তিত্ব থাকবে না আর এইগুলোর অস্তিত্ব না থাকলে দুনিয়ায় তাদের নেতৃত্ব তাদের কর্তৃত্ব তাদের ক্ষমতা প্রয়োগ দুনিয়ায় বুক বিলাস দুনিয়ার মুহ কোনো কিছুই তাদের আরো বৈশিষ্ট্য থাকবে না এ সবকিছু শেষ হয়ে যাবে এই জন্য তারা এই দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা করে তাদের সাথে কোনো ধরনের ভালো ব্যবহার করা যাবে না তাদের প্রতি অন্তরে কোনো ধরনের ভালোবাসা গোপনেও পোষণ করা যাবে না আর যারা ও দিয়ারিকুম এবং যারা তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে আমরা যদি একটু চিন্তা করে এখন দেখি এই আয়াতটা যদি আমরা আমাদের মধ্যে একটু চিন্তা করি তাহলে আমরা এটা দেখতে পাব আমাদের বিরুদ্ধে কারা যুদ্ধ করছে আমরা এখানে কেন কারা আমাদেরকে এখানে নিয়ে এসেছে কারা আমাদের প্রতি নির্যাতন করেছে নির্যাতন করছে কারা আমাদেরকে আমাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করেছে আমাদের গড় বাড়ি থেকে কারা বের করে দিয়েছে এটা আমরা পরিষ্কার জানি আমরা আমাদের দুশ্মনদেরকে আমরা জানি চিনি দেখি এই দুশ্মনদের সাথে কোন ধরনের উত্তম ব্যবহার করা যাবে না এবং এদের প্রতি অন্তরে বিন্দুমাত্র ভালোবাসাও রাখা যাবে না এরা আমাদের দুশ্মন আল্লাহর দুশ্মন আমাদের কাজ হলো কি তাদের মতোই তারা যেইভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব আমাদেরকে দমন করার জন্য নির্মূল করার জন্য যত উপায় তাদের পক্ষে সম্ভব সবগুলোই তারা প্রয়োগ করেছে একটিও ছাড়েনি তাদেরকে এই দুনিয়া থেকে উচ্ছেদ করার জন্য নির্মূল করার জন্য যত উপায় আছে আর আমাদের পক্ষে সম্ভব সেই উপায় অবলম্বন করে আমাদের দায়িত্ব হল তাদেরকে জমিন থেকে নির্মূল করা এদের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা তাদের প্রতি কোনো সহানুভূতি কোন প্রকারের ছাড় দেওয়া এটা ইমানের পরিপন্থী কাজ এটা করা যাবে না যদি কেউ করে আল্লাহ বলছেন সে হল জালিম এই কাফেরদের সাথে যদি কেউ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে বা তাদের সাথে বন্ধুত্ব করার জন্য কোনো বার্তা পাঠায় অথবা অন্তরে তাদের প্রতি কোনো ভালোবাসা উপোষণ করে সে হল জালিম আর যারা তোমাদের গড় বাড়ি থেকেও বের করে দিয়েছে এই লোকদের সাথে কোন ধরনের সদাচরণ করা যাবে না আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই এবং ওই সকল লোকেরাও যারা এদের সাহায্য করেছে তোমাদের গড় বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে তারা সাহায্য করেছে তারাও তোমাদের ওই দুশ্মন ওই কাফেররা যেমন এরাও তেমন সে যে কোনো নামেই তার পরিচিত হোক না কেন আমরা এটা ভালো করে জানি বুঝি প্রতিষ্ঠিত তাগুতি শক্তি তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে নির্মূল করার জন্য তারা বিভিন্ন সময় বক্তব্য বলেছে আমাদের কথা বলেছে এরা আকাশে থাকুক আর পাতালে থাকুক যেখানেই থাকুক তাদেরকে ধরে এনে আমরা শাস্তি দেব বলেনি বলেছে এদের এই কথার সমর্থন যারা জুগিয়েছে এই তাহুদ কুফারদের সমর্থন যারা করেছে তাহুতের বাহিনী তাদের তাহুতের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে আর সাধারণ মানুষের মধ্য থেকে এদের সমর্থন করেছে যারা বিভিন্ন তথ্য দিয়েছে ইনফরমেশন দিয়েছে সমর্থন জুগিয়েছে এরা সকলের মধ্যে সামিল ওয়া আলা ইখরাজিকুম তোমাদের গোর বাড়ি থেকে বের করার ব্যাপারে যারা তাদেরকে সাহায্য করেছে এদের সাথে তোমাদের কোন প্রকারের ভালোবাসার সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমরা একটা সমস্যায় পতিত হই এখন ব্যাপকভাবে বলা হয় সাধারণ মানুষ সাধারণ মানুষ বলতে কাদেরকে বুঝায় সাধারণ মানুষ হল ওই আট নাম্বার আয়াতে যাদের কথা বলা হয়েছে এরা হলো সাধারণ এরা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করে না মুসলমানদের ঘর বাড়ি থেকেও বের করে দেয় না এবং এই ব্যাপারে কোনো প্রকারের সহযোগিতাও করে না তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে তাদের বিরুদ্ধে কোনো তথ্য ইনফরমেশন দেওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করে না এদের সমর্থন যোগায় না এই সকল লোকেরা হল সাধারণ তাদের সাথে উত্তম ব্যবহার করবই আমরা কিন্তু যারা ওই তাগুত তাগুতের বাহিনী তাগুতের আদালতে বিচারের আসনে বসে বিচারকের আসনে বসে আমাদের বিপক্ষে যারা রায় দেয় রায় আদায় করার জন্য যারা সহযোগিতা করে যারা সাক্ষী দেয় যারা ময়দানে আমাদের বিপক্ষে কথা বলে বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি সাধারণ একটা রাস্তার একটা রিক্সা চালক তাকে যখন সাংবাদিক প্রশ্ন করে শেখ আব্দুর রহমানের কি হওয়া দরকার বলে যে ফাঁসি হওয়া দরকার ওই রিক্সা চালকটা কি আর সাধারণ এ সাধারণ নয় এ সবচেয়ে বড় কাফের তাগতের সবচেয়ে বড় ছেলা সে একে হত্যা করাটা হল মুসলমানদের দায়িত্ব এ সাধারণ নয় এই ধরনের কত অসাধারণ লোকেরা সাধারণ মানুষের মধ্যে মিশে আছে কত অসাধারণ এরা সাধারণের মধ্যে মিশে আছে ওই অসাধারণগুলোকে সাধারণদের মাছ থেকে খুঁজে খুঁজে বের করে এদেরকে হত্যা করতে হবে এই জমিন যদি মুজাহিদদের জন্য যদি নিরাপদ করতে হয় তাহলে এই ধরনের সাধারণের বেশে যে সকল অসাধারণ রয়েছে এইগুলোকে খুঁজে খুঁজে বের করে এনে এদেরকে হত্যা করতে হবে নির্মূল করতে হবে তাগুত তাগুতের বাহিনী তাগুতের পৃষ্ঠপোষক তাদের তাগুতের আদালতের বিচারালয়ে যারা আছে তাগুতকে যারা সমর্থন করে এদের সকলেই এক কাতারে সামিল এদের কারো সাথে কোন প্রকারের বন্ধুত্ব রাখা আন্তরিক ভালোবাসা পোষণ করা ইমানদারের জন্য এটা জায়জ নয় আল্লাহ জায়জ নয় এটাকে অবৈধ করে দিয়েছেন সে হতে পারে নিজের পরিবারের লোক তথাপিও তার সাথে কোনো ভালোবাসা রাখা যাবে না আমরা দেখেছি ওই সময়ে ইসলামের নাম ধাম যারা খুব জুড়ে সুরে উচ্চারণ করে ইসলামের পতাকা বহন করে তারা ওই তাগুত শয়তানদের পক্ষ নিয়ে মুজাহিদিনদেরকে ধরিয়ে দিয়েছে এমনও তো কেউ ছিল যে তারা বড় বড় মাহফিল করে বলেছে যে কোন জঙ্গি যদি সন্ধান পাও ছাগলের রশি দিয়ে বেঁধে পুলিশের হাতে তুলে দিও এমন কথাও তো বলেছিল এখন তার গোলায় গরুর রশি জুলতেছে মুজাহিদিনদেরকে ছাগলের রশি দিয়ে বেঁধে ধরিয়ে দেওয়ার জন্য বলেছিল তার গলায় এখন গরুর রশি জুলে এটা আল্লাহর ফায়সালার ইসলামের নাম নিয়ে তাগুত শয়তানের পক্ষ নিয়ে সে কুফরি করে মুরতাদ হয়ে গেছে এই মুরতাদদেরকে মুসলমানদের নিজের হাতে হত্যা করা দরকার এখন আল্লাহর ইচ্ছায় আল্লাহ তারই মতো তারই সহযোগী এক তাহুতের দ্বারা তার গলায় গরুরের সুদুদা ঝুলাতে চেষ্টা করেছে হয়ে যাবে আল্লাহর ইচ্ছায় এটা হয়ে যাওয়া দরকার কারণ এইগুলো ইসলামের লেভেল লাগিয়ে তাগুত শয়তানের পক্ষ নিয়ে এরা ইসলামের বিরোধিতা করছে এরা ইসলাম এবং মুসলমানদের দুশ্মন এরা কোরআনের শত্রু কোরআন হাতে নিয়ে ইহুদি খ্রিস্টানের মতো কুফফারদের পক্ষ নিয়ে এরা তাদের বক্তব্য রাখে এরা মুরতাদ এই সকল কাফের মুরতাদদেরকে হত্যা করার ব্যাপারে কখনো দ্বিধা সংকুচ করা যাবে না এবং ওই তাগুত শয়তান এবং ওই কুফফারদের সাথে এদের এত অপূর্ব মিল রয়েছে এরাই হল তোমাদের গড় বাড়ি থেকে ভোট বের করে দেওয়ার ব্যাপারে এরা প্রকাশ্য সহযোগিতা করেছে যারা এমনটি করেছে তাদের সাথে কোনো প্রকারের ভালোবাসার সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাদের সাথে কোনো ধরনের উত্তম ব্যবহার করা যাবে না সদাচরণ করা যাবে না এদের সাথে কখনো সহানুভূতির সাথে কথা বলা যাবে না তাদেরকে ছাড় দেওয়া যাবে না বাগে পেলে তাদের পায়ের নিচে পেলতেই হবে একটা নমরুদ ফেরাউনকে যেইভাবে আমরা দ্বিধাহীন চিত্তে পায়ের নিচে পেলে পিষ্ঠ করতে আমরা উৎসাহ বোধ করি এদের মুসলিম নাম তা দেখে যেন আমরা বিভ্রান্ত না হই নমরুদ ফেরাউনের মতোই এদেরকেও পায়ের নিচে ফেলে পিষ্ট করতে হবে কারণ এরা ওই কাফের কুফারের সহযোগী বাহিনী আল্লাহ এখানে এই কথাটা বলছেন যে সকল কাফের তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের গড় বাড়ি থেকে তোমাদেরকে বের করে দেয় আর যারা এই কাফেরদেরকে সহযোগিতা করে তোমাদের গড় বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে তাদের কারো সাথেই উত্তম আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন এটা করা যাবে না এটা এমন ভাবে তারা করেছিল আমি এই বিষয়টি সরাসরি জানি এই কারণে বলছি তারা বায়াত নিয়েছিল স্পেশাল বায়াত যে তোমার ভাইও যদি জঙ্গি হয় ততাকিও তাকে ধরিয়ে দিবা এই বিষয়ের উপর তারা বায়াত নিয়েছিল আমাকে আমার এমন ঘনিষ্ঠ জন আমাকে বলেছে যাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমার মাধ্যমেই শুধুমাত্র এই দিনের পথে তারা আসতে পেরেছিল এটা দিনের নামে এনেছিলাম যখন সেই সংগঠন দেখলাম দিন ছেড়ে দিয়ে কুফরি গণতন্ত্র গ্রহণ করেছে আমি তাদের গালে পদাঘাত করে চলে আসলাম কিন্তু এরা অনেকেই তখন রয়ে গেল এরা আমাকে তখন বলতেছিল যে কি করব এইভাবে বায়াত নিয়েছি এই জন্য সহযোগিতা করতে পারছি না এইভাবে আমাদের কাছ থেকে বায়াত নেওয়া হয়েছে আমরা যেন ধরিয়ে দেই যদি জানতে পারে এইভাবে সহযোগিতা করেছি আশ্রয় দিয়েছি তাহলে তো সমস্যা হয়ে যাবে উল্টা আমাকে এইভাবে নিয়ে ধরে দিবে এই ধরনের তাদের মধ্যে একটা অবস্থা তৈরি করে ফেলেছিল এরা আল্লাহ হয়তো তাদের এই অপকর্ম তাদের এই শয়তানি কর্ম আল্লাহ সহ্য করতে পারেনি যারা এই জমিনে আল্লাহ দিনকে সম্মানজনক আসনে প্রতিষ্ঠিত করার জন্য যান মাল দিয়ে জিহাদে অবতীর্ণ হয়েছে দুনিয়ার কোনো মোহ নেই লুব লালসা নেই তাদের মতো এই বুক বিলাসে মত্ত নয় এমন খালেস মুমিনদেরকে তারা নির্বিচারে তারা এইভাবে জুলুম করল তাদের উপর অত্যাচার করল তাদেরই সিদ্ধান্তে মূলত নিষিদ্ধ করা হলো তাদের দ্বারাই এই দেশে মুজাহিদিনদের এত বিপর্যয় নেমে আসলো আল্লাহ হয়তো তাদেরই অপকর্ম তাদেরই শয়তানি কাজটাকে বরদাস্ত করেনি যেহেতু তারা ইসলামের নাম নিয়ে শয়তানি কাজ করেছিল আল্লাহ দেরি করে নাই অবিলম্বে আল্লাহ তাদের পাকড়াও করেছে আর পাখাও করে এখন আল্লাহ কি করছে মুজাহিদিনদেরকে তারা যেই সকল অভিযোগ দিত হুবহু সেই অভিযোগগুলো এখন তাদের উপর এখন তারা জিহাদি বই গ্রেপ্তার হয় এখন তারা বোমা বিস্ফোরক দ্রব্য সহকারে গ্রেপ্তার হয় অস্ত্র সহ গ্রেপ্তার হয় হয় না এই গত পরশু দিন তো তিন চার কেন্দ্রীয় নেতা বোমা সহ গ্রেপ্তার হইল একেবারে হুবু এই বিষয়টি একবার হুবহু এই বদলাটা তাদের হয়ে গেছে তারা এখন জঙ্গি আল্লাহ এমন ভাবে বদলা নিয়েছেন আমরা যদি এই কথাটা নিয়ে একটু ভাবি চিন্তা করি আমাদের ইমান বৃদ্ধি পাবে আমাদের ইমান বৃদ্ধি পাবে যে আমরা কিছু করতে পারিনি আল্লাহ দেখছেন আমরা এখানে দুর্বল ছিলাম আমরা পারিনি আল্লাহ সুবাহ তিনি দুর্বল নন তিনি মুমিনদের সাথী আছেন তিনি ওয়াদা করেছেন তিনি তার ওয়াদা পালন করছেন তিনি তার ওয়াদা পালন করে এদেরকে এখন নিজে পাকড়াও করছেন এই মুজাহিদিনদের বিরুদ্ধে যে সকল মিথ্যা অভিযোগ এরা দিয়েছিল এই সকল অভিযোগ তাদের উপর এখন পতিত হয়েছে আমরা মনে করি এই সকল অভিযোগে তারা অভিযুক্ত নয় এইগুলো হয়তো তাদের কাছে পায় না যেইভাবে আমাদের ব্যাপারেও তারা মিথ্যা অভিযোগগুলো দিয়েছিল এদের ব্যাপারে হয়তো মিথ্যা অভিযোগই দেয় কিন্তু তারা যেহেতু আমাদের বিপক্ষে এই মিথ্যা অভিযোগগুলো দিয়েছিল আল্লাহ তাদের প্রতিও ওই অভিযোগটাই নিয়ে এসেছেন সাথে সাথে আর যে সবচেয়ে বড় লাঞ্ছনা যে জিনিসটি তাদের চল্লিশ বছর আগের তাদের যে অপরাধ ডাকা পড়ে গিয়েছিল তাদের সেই জ্ঞানী গুণী জন বলে খ্যাত তাদের নেতৃবৃন্দ তারা এমন জঘন্যতম অভিযোগে অভিযুক্ত আজ হচ্ছেন সাধারণ একটা মানুষও হয়তো এমন অভিযোগ শুনলে পরে লজ্জায় মারা যাবে এরা নাকি নারী দর্শন করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ এখন নারী দর্শনকারী ওই নিজামি মুজাহিদ সাইদি কাদের মোল্লা কামরুজ্জামান সহ যত নেতার আছে এরা সকলই নারী দর্শনকারী একটা হিন্দু মহিলা যখন কোর্টের আদালতে দাঁড়িয়ে সাক্ষীর কাকগোড়া দাঁড়িয়ে বলে এই সাইদি আমাকে দর্শন করেছিল এই সাইদি মাথা উঁচু করে আবার দাঁড়ায় কেমন করে লজ্জায় তার ওইখানে মরে যাওয়া উচিত ছিল এরা এত নির্লজ্জ বেহায়া তারা নারী দর্শনের মতো জঘন্যতম পাপগুলো তারা করেছে অথবা করেনি কিন্তু এখন সেই অভিযোগ প্রকাশ্যভাবে তাদের তাদেরকে দিয়ে লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে এটা আল্লাহ তাদের এই এটা করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ সুক্রিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের কোন মুজাহিদিনদের বিপক্ষে চরিত্রহীনতার কোন অভিযোগ এই তাগুত দুষ্ট শয়তানগুলো আনতে পারেনি এই মুজাহিদিনদের বিরুদ্ধে চরিত্রহীনতার নারী গঠিত কোনো বিষয়ের নৈতিকতার কোনো বিষয়ের অর্থনৈতিক কোনো তাসারুফের বিষয়ে কোনো অভিযোগ আনতে পারেনি এই জন্য আমরা আল্লাহর সুখী আদায় করি আমাদেরকে যে অভিযোগ দেওয়া হয়েছে যে আমাদের কাছে জিহাদি বই পাওয়া যায় আমাদের অভিযোগটা হলো আমাদের বিপক্ষে আমরা তাদের কুফরি গণতন্ত্র মানি না যে অভিযোগ গুলা তারা দেয় আসলে তা সত্য ঠিকই আমরা কুফরি গণতন্ত্র মানি না আজও মানি না তাদের শয়তানি আদালতের বিচারকে আমরা মানি না তাদের সংবিধানকে মানি না আজও বলছি তা মানি না বরঞ্চ এই তাদের এই অপবিত্র শয়তানি সংবিধান দিয়ে কোন দিলাকুল ব্যবহার করাটাও কি আমরা সঠিক মনে করি না এর উপযুক্ত এগুলো নয় এগুলো তো আমরা সবসময় বলে যাচ্ছি এটা আবার অভিযোগ কিসের আমরা শয়তানি সকল আকিদা বিশ্বাস শয়তানি চিন্তাধারা শয়তানি মতবাদ এই সবগুলোকে আমরা ঘৃণা করি প্রত্যাখ্যান করি এদের এই শয়তানি কর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এগুলো থেকে সম্পূর্ণভাবে আমরা আলাদা মুক্ত এটা সবসময় আমরা বলছি এখনো বলছি তারা যে গুলি বোমা অস্ত্র বিস্ফোরক দ্রব্য ইত্যাদির কথা বলে এগুলো তো আমাদের অলঙ্কার তাদের বিরুদ্ধে যুক্ত করার জন্য এগুলো আমাদের প্রয়োজন এটা আমাদের অলঙ্কার আল্লাহ আমাকে দিয়েছেন এটা মুমিনদের দায়িত্ব এটা আমার হাতের হাতে অস্ত্র থাকবে গুলি থাকবে বোমা থাকবে মিজাইল থাকবে যুদ্ধের সকল অস্ত্রগুলো আমাদের হাতে থাকবে এটা তো আমরা কখনো অস্বীকার করি না হয়তো এখন আমাদের নাই আমাদের সামর্থ্য নাই এই কারণে কিন্তু এটা তো আহরণের জন্য আমরা চেষ্টা করতেই থাকব এটা করব এটা আমাদের প্রয়োজন এটা অভিযোগ কিসের এটা মুমিনের অলঙ্কার মুমিনের অহংকার এটা আমাদের সব সময় এগুলো আমাদের সাথে থাকবে এগুলো নিয়ে আমরা কাপের কুফফারদেরকে মোকাবেলা করব এই অভিযোগ গুলো তার আমাদেরকে দেয় কিন্তু আসলে এগুলো তো অভিযোগ নয় আরেকটা কথা সকলে জানেন কিনা যে তারা জঙ্গি বলে জঙ্গি এই শব্দটি হলো ফার্সি শব্দ ফার্সি শব্দের মূল শব্দটা হলো জং জং অর্থ যোদ্ধা আর জঙ্গি তো যে সত্যের জন্য যুদ্ধ করে যুদ্ধা সে হল জঙ্গি এটা মুজাহিদিনদেরকে এই উপাধিটা দিলে এরা বেউকুপ এত এ অর্থ জানে না না জেনে এত উত্তম একটা উপাধি তারা দিয়ে দিচ্ছে আমরা নিজেরাই দাবি করি ঠিকই আমরা জঙ্গি অর্থ সত্যের জন্য আমরা যুদ্ধ করি এই বেউকুবগুলো যদি একটু চিন্তা করে দেখত তাদের যুদ্ধ বিমানগুলোর নাম কি জঙ্গি বিমান তাদের জঙ্গি বিমান থাকতে পারে তাদের জঙ্গি হেলিকপ্টার থাকতে পারে আর আমাদের জঙ্গি বাহিনী থাকতে পারে না এটাকে তারা অন্যায় মনে করে কত বড় বেউকুপ গুলো এই জঙ্গি বিমান বললেই মনে হয় একটা অহংকার আসে এই বিমানটা খুব শক্তিশালী পাওয়ারফুল যুদ্ধের ময়দানে এটা কাজে লাগবে জঙ্গি হেলিকপ্টার বললেই মনে হয় এটা সাধারণ হেলিকপ্টার নয় শত্রুর মোকাবেলায় এই হেলিকপ্টার কাজে লাগবে সেহেতু এই জঙ্গি শব্দটা হল বড় একটা উপাধি সত্যের জন্য যারা যুদ্ধ করে এক বাদশাহ তার সাতটা ছেলে ছিল ছোট ছেলেটা ছিল একেবারে হালকা পাতলা দুর্বল আর বাকি ছয়টা ছেলে ছিল খুব মোটা তাজা সুন্দর এই হালকা পাতলা ছেলেটাকে বাচ্চা পছন্দ করে না ভালোবাসে না বাকিগুলোকে খুব ভালোবাসে মনে করে তার অবর্তমানে রাজত্বের দায়িত্ব এরা নিতে পারবে একবার ওই বাদশার সাথে অন্য একটা দেশের যুদ্ধের ঘোষণা হল যুদ্ধের প্রস্তুতি চলছে তখন সকলে যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাদশার মোটা তাজা ওই ছেলেগুলো তখন আরামে খায় তো আর আরামে থাকে যুদ্ধ কি জিনিস ভালো করে বুঝে না তো সেইগুলো জন্য একটু ঘাবড়ে গেছে আর ওই হালকা পাতলা ছেলেটা যুদ্ধের সাজে সজ্জিত হয়ে তার বাবার কাছে গিয়ে বলছে যুদ্ধের দিনে হালকা পাতলা একটা ঘোড়া যদি হয় সেটা কাজে লাগে আত্মবল খানার মোটা তাজা গাভীগুলো যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগে না মূলত সেই কথার দ্বারা তার বাবাকে বুঝিয়েছে আমি হালকা পাতলা একটি ঘোড়া আজকের যুদ্ধের ময়দানে দেখতে পাবেন আর যেই মোটা দাদা ছেলেগুলোকে আপনি এত আদর যত্ন স্নেহ করে লালন পালন করেন এগুলো আস্তবল খানার গাবির মতো এগুলো যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না যখন যুদ্ধ শুরু হওয়ার উপক্রম দুই বাহিনীর সামনাসামনি দাঁড়িয়েছে তখন ওই হালকা পাতলা ওই ছেলেটি শত্রু বাহিনীকে লক্ষ্য করে সে ঘোষণা করছে আনামন বাসমকে রুজে জঙ্গ বেনি পুষ্টমন আমনম কান্দর খাক খুবেনি সরে আজকের যুদ্ধের দিনে রুজে জঙ্গ অর্থ কি যুদ্ধের দিন আজকের যুদ্ধের দিনে আমি এমন ছেলে নই যে তোমরা আমার পীর দেখতে পাবে হতে পারে আমার মাথা শরীর রক্ত সহ মাটির সাথে মিশে আছে দেখতে পারো এই কথা বলেই তনে চন্দ্র মরদানে কারেরা বকুশ শত্রু বাহিনীর বড় বড় কয়েক পালোয়ানের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তরবারি দিয়ে তাদেরকে হত্যা করে ফেলল সেই অতর্কিত আক্রমণে শত্রু বাহিনীর কাতার সৈন্য ভিন্ন হয়ে গেল আর তারা সুজা দাঁড়াতে পারল না পালাতে শুরু করল এই ছেলেটি যুদ্ধের ময়দানে শত্রুর সামনে দাঁড়িয়ে এই জঙ্গের কথাই বলেছিল আন এমন বাসংকে যে জঙ্গ বেনি পুষ্টমন আজকের যুদ্ধের দিনে তোমরা আমার পিঠ দেখতে পাবে না আমি এমন ছেলে নই যে তোমরা আমার পিঠ দেখতে পাবে এই জং এটা ফার্সি শব্দ আর জঙ্গি যুদ্ধা এটা বাংলা কোনো শব্দ নয় এটা কোনো গালি নয় এটা হলো মুসলমানদের মুজাহিদিনদের একটা অহংকার এটা উপাধি তো আল্লাহ সুবাহ আমাদের প্রতি যে আদেশটা করেছেন যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে আমাদের গড় বাড়ি থেকে বের করে দিয়েছে আর বের করে দেওয়ার ব্যাপারে সাহায্য করেছে তাদেরকে এদের কারো সাথেই উত্তম ব্যবহার করা যাবে না তাদেরকে ছাড় দেওয়া যাবে না এদেরকে যেখানেই পাওয়া যাবে যেভাবে পারা যাবে সেখানে সেইভাবে তাদেরকে হত্যা করতে হবে তোমাদের মধ্য থেকে যারা এদের প্রতি সম্পর্ক রাখে তাদের প্রতি ভালোবাসা রাখে উত্তম ব্যবহার করে সার দেয় তারা হই হল জালেম তাহলে আল্লাহ কি বলছেন যে এদের সাথে যারা সম্পর্ক রাখবে ভালোবাসার এরা জালিম হয়ে যাবে এদের সাথে কোন প্রকারের সার দিলে সে জালিম হবে সে আর মুমিন থাকবে না সে জালিম হয়ে যাবে এটা চরম একটা মুমিন এর অত্যধিক খারাপ একটা বৈশিষ্ট্য আল্লাহ জালেমদেরকে কখনো ভালোবাসেন না ইন্নআল্লাহ ইহিবুল মুকসিতিন আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন কিন্তু আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না আল্লাহর অসন্তুষ্টিতে পতিত হতে হলে কেউ যেন এই আল্লাহর দুশ্মনদের সাথে ওই সকল কাফেরদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখে যারা ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের গড় বাড়ি থেকে বের করে দেয় এবং তাদেরকে গড় বাড়ি থেকে বের করার ব্যাপারে সাহায্য করে এদের সাথে যেন ভালোবাসা রাখে তাহলে সে জালেম হয়ে যাবে সে আল্লাহর গজবে পতিত হবে আল্লাহর ক্রুদ এবং রাগের মধ্যে সে পতিত হবে যদি এ থেকে বাঁচতে হয় তাহলে নিজের পথটাকে সুজা বাছাই করে নিতে হবে নিজের শত্রুদেরকে চিনতে হবে বাছাই করে নিতে হবে কে কে আমার শত্রু আমি যেতে নেব কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে করেছে এবং আমাদেরকে কারা এখানে এনেছে কারা আমাদের গড় বাড়ি থেকে বের করেছে আর এই ব্যাপারে যারা সাহায্য করেছে কারা এদের সমর্থন জুগিয়েছে এ সকলকে আমাদেরকে চিনতে হবে জানতে হবে কারণ এরা আমার শত্রু আল্লাহ শত্রু এদের সাথে কোন প্রকারের ভালোবাসার সম্পর্ক রাখা যাবে না সহানুভূতি দেখানো যাবে না ছাড় দেওয়া যাবে না এবং যখন সুযোগ পাব এদেরকে এক এক করে গুনে গুনে হত্যা করব এটা হলো আমাদের দায়িত্ব এটা আল্লাহ আমাদেরকে এই সিদ্ধান্ত এই দায়িত্ব দিয়েছেন তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফির দান করুন যেন কোরআন মজিদের শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি এবং কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবন পরিচালনা করতে পারি এর উপর অটল থাকতে পারি আমিন কোন প্রশ্ন ঠিক আছে প্রথম যারা একদম আসলো তারা কিছু আমল করতে আগে মানে ইমান আনতে আগে এর মধ্যে একটা আমল আছে যে হ্যাঁ, তারা সত্যের বিপদে আনন্দিত হইত না তো তখন তোমার তো নবীদের নবীলাদের মতো হয়ে নবীদের মতো হয়ে গেছে এই হাদিসটা এখানে আমরা তো এই যে তাদের বিপদে তারা আমাদের শত্রুটা নিশ্চিত কারণ আমরা তাদের এই যে আনন্দিত হচ্ছে বা তাদের বিপদে আমরা আনন্দ লাগছে এখন এটা কি আসলে হাদিসের বই হচ্ছে কিনা এটা হলো ইন্তেকাম প্রতিশোধ এটা সামনে আসবে আমি আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ দুশ্মনদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন আল্লাহ প্রতিশোধ গ্রহণের ব্যাপারে তিনি অত্যধিক জবরদস্ত মহাপরাক্রমশালী আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন মুমিনদের মধ্যে সেই প্রতিশোধ স্পৃহাটা থাকা দরকার এটা ওই বিষয় নয় এটা ছিল তাদের আমাদের উপর যখন জুলুম করা হয়েছিল সেই সময় যদি তারা নিরবতা পালন করত এবং তাদের কাজে সহযোগিতা না করত তাগুতের ব্যাপারে এবং সেখানে আমাদের গ্রেপ্তার নির্যাতন ফাঁসির ব্যাপারে তারা যদি উৎফুল্ল না হয়ে তারা স্বাভাবিকভাবে থাকতো তাহলে এই গুণের বৈশিষ্ট্য এই হাদিসটি তাদের জন্য প্রযোজ্য ছিল কিন্তু তারা এটা করেনি এখন আমরা যেটা করছি যে সেটা হলো এরা আমাদের বিপক্ষে আগে নিজেদের শত্রুদের কাতারে সামিল হয়ে গেছে তাদের শত্রুতার ব্যাপারটা প্রকাশ করে দিয়ে তারা আমাদের সামনে শত্রু হিসাবে এসে গেছে এখন আমাদের কাজ হলো প্রতিশোধ নেওয়া আমরা সাধ্য অনুযায়ী যা পারি আমরা প্রতিশোধ নেব আর আল্লাহ যখন প্রতিশোধ নেন এতে আমরা খুশি হব এটা হাদিসের বিপরীত নয় হ্যাঁ আল্লাহ এটাই কি কথা যে আল্লাহ তাদের কাছ থেকে যে প্রতিশোধ নিচ্ছেন আমরা পারিনি এই জন্য এখানে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আচ্ছা, আপনি বলছেন যে যেমন একজন বিশ্বলা যদি তাকে জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ, যেমন আমাদের হ্যাঁ, হ্যাঁ। পাঠিয়ে দেওয়া হয়েছে এখন আজকে মানে মিডিয়া যে প্রচার করছে দেখে মনে করছে তারা ভুলি তাদেরকে ওই দেখেই মনে করছে আমরা ভুল সে ভিত্তিতে ভুলের ভিত্তিতে যদি বলে তাহলে কি সে কাপেদের হবে এটি এই ভুলটা এমন একটা ভুল এটা হলো দিন এবং ইমানের বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় ওই রিক্সাওয়ালাটা যখন বাজারে যায় একটা কদু কিনে তার নখটা ঢুকে দেখে এটা নরম ওই কচি কিনা কচি না বেশি পেকে গেছে এটা যাচাই করে মাছ কিনতে যখন যায় মাছের কানটা একটু সরাইয়া দেখে মাছটা তাজা না পোষা এটা বাছাই করতে পারে এটা সাধারণ একটা বিষয় এই বিষয়টা একটা বাছাই করার যোগ্যতা তার আছে আর যেই বিষয়টা তার দিন এবং ইমানের তার জান্নাত জাহান নামের বিষয় যেখানে জড়িত এখানে সে যাচাই বাছাই করতে পারে না এই যোগ্যতা তার নাই এই বিষয়টা বলা যাবে না কারণ এলিম অর্জন করা ছিল তার জন্য খরচ সেটা করেনি সে আরো বড় অপরাধী সে কেন জানল না আর সত্য মিথ্যা যাচাই না করে কেন তার অভিমত এইভাবে জুরালুভাবে প্রকাশ করল এতে করে তার ওই মুক্তি পাওয়ার কোনো উপায় নাই সে ওই কি কাতারে লোক যদি সে গণতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত সে হয়তো আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে এখন এখন হয়তো বলতেছে তার কি বলবো না এখানে তো বিষয়টা হলো যে ওটা ওই যে সাত এই আট নম্বর আয়াতে এদের ব্যাপারটা তো আট নম্বর আয়াতে আলোচনা হয়ে গেছে এরা হলো ওই প্রকারের যে তারা আমাদের বিপক্ষে যুদ্ধ করে না গোর বাড়ি থেকে বের করে দেয় না আর যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে গোর বাড়ি থেকে বের করে দেয় তাদের সাহায্য করে না তাদের সাথে আমাদের সদাচরণ করার কথা ওই আয়াতে বলে দেওয়া হয়েছে সে ওই কাফেরদের সাথে ওই ধরনের কাফেরদের সাথেও সদাচরণ করা যাবে সে কুফরি গণতন্ত্রে বিশ্বাসী হলো তার সাথে উত্তম ব্যবহার করা যাবে সুবিচার করা যাবে এরপর মানে সাহায্য করার ইচ্ছা নাই তার এবং যে তার কোন তথ্য দেওয়ার কোন ইচ্ছা নাই কিন্তু তার মামলা দেওয়া বা বিভিন্ন মাধ্যমে বাধ্য করে থাকে এখন এই মুহূর্তে তাদের ব্যবহার আমাদের ওটা কোনো বিষয় না বুঝছি যে এই ধরনের যদি কেউ হয় যে তাগুত তাকে বাধ্য করছে এটা যদি এমন ইকরার পর্যায়ে পৌঁছে যায় ইকরাটা কি একেবারে নিরুপায় না হলে তাকে মেরে ফেলবে শিক্ষাটা হলো এখন তাকে মেরে ফেলবে তাই সত্যটা না দিলে এটাই মন নয় যে তাকে একটা ধমক দিল আমি তোমাকে মেরে ফেলবো ভয়টা দিল তোমাকে ক্রস ফায়ার দিব এটা একটা নয় একটা হলো যে তাকে এখন মেরে ফেলবে তার কাছে নিশ্চিত একটা বিশ্বাস হয়ে গেছে ওই পর্যায়ে তাকে নিয়ে গেছে এটা হলো ইকরা কিন্তু কোনো ভয় দেখানো ভবিষ্যতে করবে এটা ইকরা নয় সেতু এই পর্যায়ে ইকরা পর্যায়ে পতিত হওয়ার আগে যে ব্যক্তি এটা করবে সে ওইটার মধ্যে সামিল সে মুক্তি পাবে না সে ইচ্ছা থাকুক আর নাই থাকুক অনিচ্ছা সত্যিই হোক তথাপিও সে একই ব্যক্তি ইচ্ছা করে যে তথ্য দিল আর সে অনিচ্ছা সত্ত্বেও তথ্য দিল তথ্যের ব্যাপারে কোনো বেশ কম নাই সমানই হয়ে গেল কিন্তু সেটা যদি ইকরার পর্যায়ে গিয়ে করে তাহলে সেখানে অভিযুক্ত হবে না আচ্ছা। এখন আপনারা যারা সমস্যা আমাকে বিভিন্ন ব্যস্ত এখন দেখা গেলো কি কেউ জানায় আর কেউ জানায় না এখন কেউ হয়তো আমার মানে আমার মুখের যে ভাষার ইয়াটা মানে না দায়িত্বশীল না বিষয়টা হলো যে দায়িত্বশীল তো মানুষ দায়িত্বশীল সাধারণভাবে জানার জন্য তো চেষ্টা করবেই দায়িত্বশীল তো বিভিন্ন পর্যায়ের যে মনে করো যে আমার পক্ষে তো সারা দেশের সাথীদের ব্যক্তিগত খুঁজ নেওয়া তো সম্ভব না এটা একেবারে অসম্ভব মনে করেন একজন বিভাগীয় দায়িত্বশীল বা জেলা দায়িত্বশীল এই পর্যায়ে তার পক্ষেও তো সকল ব্যক্তিগতভাবে সকলের খোঁজখবর নেওয়া সম্ভব না ব্যক্তিগত সুখ উৎকর প্রত্যেকে নিতে পারে নিজের নিকটে যে টিম আছে তাদের এবং একবারে নিজ পর্যায়ের একটা ইউনিট দায়িত্বশীল তার অধীনে যারা আছে প্রত্যেকে সে নিতে পারে এবার বিভিন্ন স্তর থেকে এটা হবে একজনই সবারটা জানবে এমন নয় বিভিন্ন স্তরে এই জানার প্রক্রিয়াটা চালু থাকা এখন একটা দিক হলো যে কেউ একেবারেই প্রকাশ করে না কিন্তু তার ভিতর প্রয়োজন আছে আর দায়িত্বশীল হয়তো তার এই প্রয়োজনটা উপলব্ধি করতে পারতেছে না সে না বলার কারণে উপলব্ধি করতে পারতেছে না এখন একটা জিনিস হলো সে সবর করে করে কিনা বরং কিছু কিছু আছে যে সে ভিতরে ভিতরে ফুসে যে আমার এই প্রয়োজনটা দায়িত্বশীলটা বুঝলো না ভিতরে ভিতরে ফুসতে থাকলো সেই ক্ষেত্রে ওই নিজে ব্যক্তিটা দায়িত্বশীল এখানে অভিযুক্ত হবে না সেও অভিযুক্ত সে কেন তার সমস্যাটা বলল না আর না বলে অনর্থক দায়িত্বশীলকে সে অভিযুক্ত করছে তার প্রতি একটা কুদারণা পোষণ করছে সে ব্যক্তি নিজে দায়ী এই জন্য দায়িত্বশীলের সামগ্রিক দায়িত্ব জেনারেল দায়িত্ব তার প্রত্যেকের কুচকবর নেওয়ার জন্য আমভাবে তার একটা নির্দেশনা থাকবে তা দায়িত্বশীল তো আম এই কাজটা করতে পারে কিন্তু প্রত্যেকের তো ব্যক্তিগত অবস্থাটা তো নিজেদেরই বলা উচিত দায়িত্বশীল যখন উদ্বুদ্ধ করে কাউকে যে কারো সমস্যা থাকলে আমাকে বলেন জানান দায়িত্বশীল কাজটা তো হয়ে গেল দায়িত্বশীল তো তার দায়িত্ব ছিল এটা উদ্বুদ্ধ করার সে উদ্বুদ্ধ করছে হতে পারে সুযোগ থাকলে কারো যদি কোনো সিমটম বুঝতে পারে যে তার মনে হয় এই ধরনের হতে পারে তখন ব্যক্তিগতভাবে সুযোগ থাকলে এটা করলো কিন্তু সাধারণত দায়িত্বশীলগণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন দায়িত্বশীলগণ উপরে নিচে দুই দিকে তাদেরকে যোগাযোগ মেনটেন করা উপর থেকে নির্দেশ জানা নিজ দিকে তা বাস্তবায়ন করা এ কারণে দায়িত্বশীলগণ মূলতই একটা প্রেশারের মধ্যে থাকেন এই জন্য সবসময় একেবারে সকলের ব্যক্তিগত অবস্থাগুলো জানা এভাবে তাদের পক্ষে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না এই জন্য এটা তান্ত্রিমী জীবন এটা মূলত একটা সমন্বিত জীবন একান্ত এক ব্যক্তিকেই ঢালাভাবে যেমন দায়ী করা যায় না অনুরূপভাবে এই দায়িত্ব থেকে একেবারে কাউকে ছাড়ও দেওয়া যায় না এখানে সকলেরই একটা কর্তব্য আছে এবং প্রত্যেকের নিজের সমস্যার জন্য নিজে স্বেচ্ছায় এগুলো বলে যেমন আমি সবসময় এটা অনেককেই বলি আপনি যদি আপনার সমস্যাটা না বলেন আমি জানবো কেমন করে আমাদের অবস্থাটা এমন যদি আমরা একই সাথে থাকতাম তাহলে এক সময় বোঝা যায় একজনের সমস্যাটা কিন্তু আমরা তো একজনের আরেকজনের সাথে তো মাসে একবার দেখা হয় তার কোথায় থাকে কি করে কেমন থাকে কি ভাবে আছে এটা জানার তো না বলা পর্যন্ত জানার তো সুযোগ নাই এই জন্য প্রত্যেকে তার অবস্থাগুলো যতটুকু হুব হু ততটুকু দায়িত্বটুকু জানিয়ে রাখা জানিয়ে রাখলে হলো কি যদি সম্ভব হয় সব সময় যে প্রয়োজনটা বললেই যে পূরণ করা হবে এমন নাও তো হতে পারে যদি সম্ভব হয় সামর্থ্য থাকে দায়িত্বশীলের কাছে তখন সবগুলো সমস্যা সামনে থাকলো প্রয়োজনগুলো তার তালিকাবদ্ধ থাকলো তিনি তখন ইনসাফের ভিত্তিতে করার চেষ্টা করলেন এখানে প্রত্যেকের বলাটা উচিত শুদ্ধ সুতরাং কেয়ামতের বিচার ব্যবস্থাটা ওইটা আমাদের আলোচনার মধ্যে নাই কারণ ওইটা আল্লাহ জানেন আল্লাহ তার বান্দার অসংখ্য গুণা আছে পাপ আছে যদি আল্লাহ ব্যাপার হয় হকুল লাভ যদি হয় আল্লাহ মাফ করে দিতে পারেন আবার কারো যদি কোনো পাপের কারণে আল্লাহকে শাস্তি দিতে চান তাকে শাস্তিও দিতে পারেন আল্লাহর এখতিয়ার আর আজকের আমাদের এই আলোচনার বিষয়টাতে ওইটা নাইও